এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসবে প্রথম কথা হলো সে তাকে পিতাকে পিতা বলল না কেন পাঁচ বছরের ছেলে পিতা বলাই তো উচিত ছিল হঠাৎ এই সম্ভাষণটা কেন করলো অসুরবর্য কেন বললেন এটা প্রশ্ন আসবে বলছে একটা মহাজনের প্রত্যেকটা ক্রিয়াকলাপের মধ্যে একটা গোপন রহস্য আছে প্রহ্লাদ মহারাজ যখন বলছেন তৎসাধু মানে অসুরবর্য দেহিনাম নাম হে অসুর বর্জ্য দেহধারী জীবগণের মধ্যে আমি সেটাকেই চরম মঙ্গল বলে মনে করি এই উদ্বেগজনক সংসার থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে গিয়ে হরিচরণ আশ্রয় করা এ প্রত্যেকটা শব্দকে অ্যানালিটিক্যালি ব্যাখ্যা করলে তো রহস্য বেরিয়ে যাবে প্রথম কথা হলো পিতা বললেন না অসুরবর্য বললেন কারণ বলছে যে দেবতা যে ফুলে তো সন্তুষ্ট হয় শ্মশানকালীকে জবা ফুল না দিলে হবে না তা আবার লাল জবা ফুল চায়না রোজ লাল জবা দিতে হবে শনি দেবতাকে কি দিতে হবে অপরাজিতা এইভাবে প্রত্যেক আলাদা আলাদা দেবতাকে ফুল দিতে হবে শঙ্কর ভগবানের তো কোনো কথাই নেই ও তো বোম বলা ও সব জগতের ভোগকে ভগবানের সেবায় ফেলে দিয়েছেন বলে বলেছেন যা সব কেউ নেয় না কুকুরে বেড়ালে পেছাপ করে ওইগুলো আমাকে দিস সবচেয়ে বেশি বৈরাগ্য তার ওই জন্য শঙ্কর ভগবানের কথাই আনছি না কিন্তু তিনি একটা আলাদা ব্যাপার তার সম্বন্ধে আলোচনা আমি করেছিলাম তার ব্যাপারটা আলাদা কিন্তু অন্য দেবতা সব যা যা চাই তাই দিতে হবে হ্যাঁ এখানে বলছেন যে এই যে হিরণ্যকশিপুকে অসুর বর্জ্য বলা হলো এর দ্বারা দুটো বিরাট উপকার হলো আমার এক হলো আমাদের মানে একটা অসুরের উপকার হলো অসুর বললো দেখো কত বড় শিক্ষা পেয়েছে যে আমাকে সম্ভাষণ করার সময় যে তামিজ বলে একেবারে যে সম্মানটা কত এক্সেলেন্ট দিল হে অসুর বর্জ্য দেহীন নাম আহা তার মানে ছেলেটা আমার শিক্ষিত হয়েছে ভালো হ্যাঁ এর দ্বারা হিরণ্যকশিপু চিন্তা করলো দেখো অসুরের মধ্যে শ্রেষ্ঠ আমাকে বলেছে তার মানে কত বড় সে শিক্ষা লাভ করেছে এদিকে যারা পণ্ডিত ব্যক্তি যারা সাধু তারা হো করে হাসছে বলে অসুরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানে হচ্ছে অসুরত্বের শেষ সীমা অসুরত্বের যে এক্সট্রিম পয়েন্ট সেটা হচ্ছে তুই তাহলে তাহলে এর দ্বারা সাধুগুলো হাসছে প্রহ্লাদ তো খুব চালা প্রহ্লাদ দ্বারা কিরম সম্ভাষণ করলো সাধুগুরু বসে মুচকি আছে বলে ভালো বলেছে তো বেটা অসুরকুলের মধ্যে সবচেয়ে যে খতরনাক যে রজতম গুণের একেবারে শেষ জঘন্য অবস্থা হচ্ছে তুমি এই জন্য ওইরম ভাই বললেন সম্মান দিয়ে বললেন মিষ্টি করে বলছে এ এহে অসুরবর্জ এই নাম সদা যে উদ্বেগের সঙ্গে রয়েছে এ আত্মপাত সদৃশ্য গৃহ কোনটাকে আত্মপাত সদৃশ গৃহ বলা হয় যেখানে হরিনাম হয় না সাধু সমাগম হয় না কোনো চেতনার কোনো কিছু নেই চেতনা ড্রপ করতে করতে চেতনা নাবদে নাবদে নাবদে নাবদে চেতনার যে গ্রেড আছে সেই চেতনা ডিগ্রেড ডিগ্রেডেশন হতে হতে কোন রাজ্যে চলে গেছে খাবো দাবো নরকে যাব খাও পিও জিও এনজয় ইয়োর সেলফ এটা হচ্ছে খ্রিস্টান সমাজের আমরা এখন খ্রিস্টান হয়েছি খ্রিস্টান সমাজের কাঁটা চামচে খাচ্ছি কুকুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরছি এইটি ভদ্রতা এটাকে যে যত কাপড় খুলে ফেলতে পারবে তত সে ভালো ভদ্র বলে পরিচয় হবে তত স্মার্ট হবে আমরা যেন কাপড় পরাটাই ভদ্রতা এখন কাপড় খোলাটাই ভদ্রতা হয়ে গেছে সমাজে উল্টো হয়ে গেছে কি বলবো যাক এখন এখানে বলা হচ্ছে যে যে যে সমাজেতে যে ঘরেতে যে সংসারেতে কোনো মতেই সাধু সমাগম হয় না সাধুকে বলা হয় এতকাল ধরে শাস্তে এই বিচারটাই আছে সাধু বৈষ্ণবগণকে বলা হতো সমাজের চক্ষু আপনারা দেখিছি প্রত্যেক জায়গায় যত বড় বড় মহারাজ ছিলেন যত বড় বড় মহারাজ তারা সপ্তদ্বীপের অধিপতি ছিলেন পৃথু মহারাজ অম্বরীশ মহারাজ জনক মহারাজ হু নট প্রত্যেকে কি ছিলেন প্রত্যেকে সাধুগুরু বৈষ্ণব রামচন্দ্র পর্যন্ত রামচন্দ্র যে স্বয়ং ছিলেন রামচন্দ্র খুব সাধুগুরু বৈষ্ণবকে সামনে রাখতেন অত কথা ছেড়ে না আকবর বাদশাহ যে ছিল সেও বুদ্ধিমান ছিল তোমরা তার মতো বুদ্ধিমান হতে পারা মুশকিল আছে সমাজের লোকগুলোকে বলছি যারা রাজনৈতিক নেতা হ্যাঁ, কত বুদ্ধিমান ছিল আকবর বাদশাহ সমাজের মধ্যে বড় বড় বিদ্যান ট্যালেন্টেড সব জ্ঞানী গুণী সব বৈষ্ণব সাধু কবি এদেরকে এনে রেখেছেন তাদেরকে নিয়ে সবার মধ্যে সব সময় জ্ঞানের চর্চা চলত কখনো গান কখনো বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে কখনো ভগবত চর্চা চলছে এখন এখানে প্রশ্ন হলো যে সংসারেতে কোনো মতেই আমরা দেখছি কোনো মতে সাধুগুরু সমাগম হয় না তার মানে হলো তাদেরকে চোখ খুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি সে সংসারে যায় না তাদের চেতনা তাদের অবনতি হবেই হবে ওই এমন একটা অবস্থা হয়েছে কুকুর বেড়ালের জীবন যেটা স্বামী মহারাজ বলছেন তোমাদের সংসার হলো ক্যাটস অ্যান্ড ডগ সোসাইটি কুকুর বেড়ালের সমাজ স্বামী মহারাজ বলছে চিৎকার করে বলতেন যাই হোক ওরা কিছু বলতে পারতো না প্রমাণ করে দিতেন কেশব মহারাজ যখন এরকম সবার মধ্যে বলতেন হাজার হাজার লোক বলছে কার কাছে হরিকথা বলবো এখানে কিছু চামার বসে রয়েছে হ্যাঁ চামার আমরা একবার লড়াই লেগে গেল চামার বললেন এই সাধু আমরা তো ছাড়বো না তখন সেখানে যে বুদ্ধি সেখানে যে ছিল আমাদের শ্রীধর সীমা তিনি বললে এ কি আপনাদেরকে চামার বলা হলো ছাড়বেন না আপনারা ওনাকে চালাকি কি ধরার জন্য আমি আমরাও ছাড়বো না এ কি এ কী ভাষা প্রমাণ করতে হবে কেন উনি বললেন তারপর আস্তে আস্তে হরিকথা বলতে বললেন আপনি বলুন কেন বললেন এই সব লোকগুলোকে ভদ্রলোক সব বসে রয়েছে চামার বললেন আপনি কি কারণে বললেন এবার কেশব বসে আস্তে আস্তে ব্যাখ্যা যখন কমপ্লিট হলো সবার মুখেতে সেলাই হয়ে গেল বুঝছে সত্যিই তো আমরা চামার রক্ত মাংস খাওয়া দাওয়া এই নিয়ে পড়ে রয়েছে চামার চারা কি তখন যে বিচার করে বললেন প্রমাণ করলেন যে দেখো একটা মানুষ কাকে বলে তোর তো মানুষ প্রমাণ করতে পারবে না প্রমাণ করে খালি মানুষ আর কিছু শিক্ষা দীক্ষা অত আমার ডিগ্রির দরকার নেই খালি এসে এখানে প্রমাণ করো তোমরা মানুষ এইটি প্রমাণ করতে পারবে না মানুষ প্রমাণ করতে পারে না মানুষ এরকম অবস্থা তাহলে আত্মপাত সদৃশ্য গৃহ বলা হচ্ছে যেখানে কোনো রকম ভাই ভগবান নাম ভগবান চিন্তা সাধুগুরু আগমন কিছুই হয় না আজ যমরাজজি মহারাজ বলেছে তান আনায়ধ্যম আসত ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা করেছে তাদেরকে নিয়ে আসো বিমুখ যারা ইত্যাদি কথা আমি ব্যাখ্যা করেছিলাম আগে এবার একটা এক্সাম্পল দিলে উদাহরণ দিলে আরও ব্যাপারটা পরিষ্কার হবে ব্যাপারটা বোঝা গেল না অনেক কথা বললাম আবার অনেকে রাগও হলো এত কড়া কড়া কথা বলল আমি বলিনি রে বাবা স্বাস্থ্য রেখা রয়েছে আমি তো গোলামি করতে বসেছি বলছেন একটা উদাহরণ দেয়া হচ্ছে ব্রজমণ্ডল পরিক্রমা চলছে ব্রজমণ্ডল পরিক্রমা খুব ধ্যান দিয়ে শুনতে হবে উদাহরণটা ব্রজমণ্ডল পরিক্রমা তখনকার দিনে কোনো সোজা বাবার ছিল না জঙ্গল চারিদিকে পরম মাধব গোস্বী মহারাজ ব্রজমণ্ডল পরিক্রমা করছেন গুরু ভারতবর্ষের পরহংস গুরু ভক্তিপমত পুরীগোস্বী মহারাজও রয়েছেন ত্রিবিক্রম মহারাজও রয়েছেন পরিক্রমা করতেন তখন কেমনভাবে না গাড়ি করে আগে টেন্ট চলে যেত তাঁবুগুলো যে জায়গা টেন্টটা যাবে যে জঙ্গলে সেখানে গিয়ে টেন্ট ওরা খাটিয়ে ফেলবে এখান থেকে পরিক্রমা করতে করতে এবার যাত্রী যাবে ততক্ষণে টেন্ট খাটানো হয়ে যাবে ওরা বসে এবার বিশ্রাম করবে এরকমভাবে এখন এক এক জঙ্গলে এক রাত এক রাত বা দেড় রাত দু রাত থাকা হতো সেটা অবস্থা বেশি যেমন কাম মনে কাম বলে দর্শন অনেক বেশি তিন দিন থাকলেও দর্শন হয় না এত দর্শন তো এরকমভাবে করছেন আর সেই সময়তে তখনকার দিনে ব্রহ্মচারীও সেরকম ছিল ব্রহ্মচারী এখনকার দিনে এরকম ছিল না দুর্বল বিরাট পাওয়ারফুল ছিল সেই ব্রহ্মচারীগুলো রাত্রিবেলা কি করত মশাল নিয়ে পাহারা দিত ঘুম বলে কিছু নেই গুরু সেবা চারিদিকে টেন্টে চারিদিকে মশাল নিয়ে পাহারা দিত কেন কখন শিয়াল চলে আসবে নেকড়ে চলে আসবে এসে তুলে নিয়ে চলে যাবে মানুষকে হায়না চলে আসবে তারা আরো আনন্দের সঙ্গে এক এক এখানে বন্দুক রয়েছে বন্দুক আর মশাল পাহাড়া দিচ্ছেন চারিদিকে দিদি এতে কী হলো কোন ফাঁকেতে একটা বুড়ি রাত্রিবেলা তার জলের দরকার পড়েছে তো বুড়ি তো বলবি তো জলের দরকার সে বুড়ি বলেনি বুড়ি কি করেছে সে কুয়ার কাছে চলে গেছে একা একা আর অন্ধকার সবদিকে করতে করতে ওই কুয়ার কাছে গিয়ে বালতি নিয়ে দুর্বল বুড়ি জল নিতে গেছে আর বালতি জল দিয়ে যেই খেঁচ মেরেছে আর পেছনে ছিল পেছল পেছল পেয়ে পাটা নিচু হয়ে গেছে ও উল্টে গিয়ে কুয়ার মধ্যে পুরো চলে গেছে একবারে কুয়া কুয়াতে পড়ে গেছে কুয়ায় পড়ে গো গো গো জল খাচ্ছে বুড়ি বুড়ি এবার মরবে সাধুদের বদনাম হয়ে যাবে সাধুদের পরীক্ষা মা বুড়ি মারা গেল ভগবান কি সহ্য করবে সেই সময় হঠাৎ একটা ব্রহ্মচারী কি জলের দরকার পড়ে গেছে বাথরুম পেয়েছে না কী করেছে কে জানে সে আবার ছুটে সে আবার জলের জন্য গেছে গিয়ে বলে এখানে কী গোঁগো করে কেন খেয়ে দেখে এখানে কোনো অনেক সময় পড়ে যায় বাঘ পড়ে যায় তারপরে শিয়াল পড়ে যায় জলের মধ্যে সবাইকে হইচই করে ডেকেছে জলের মধ্যে আওয়াজ হচ্ছে গিয়ে দেখে উমা বুড়ি পড়ে গেছে গিয়ে জল খাচ্ছে সবাই হইচই পড়ে গেছে এসে বুড়িকে কী করে তোলা যায় গ্রামের লোক তো অনেক দূরে গ্রাম হই হই সব গ্রামের লোক চলে এসছে বলে এবার দাঁড়াও বুড়িকে তুলতে হবে সে সাহস ব্যক্তি কোনো মতে কায়দা করে সে বুড়িকে তোলা হলো একবার তুলে সে জল ফল পেট থেকে বার করা হলো বেঁচে গেল মরেনি পরের দিন সকালবেলা যখন আরতির পরেতে যাত্রা শুরু হবে ওই জঙ্গল থেকে আবার যাত্রা সেই সেই পরম যে মাধব গোস্বী মহারাজ এবং শিলা ভক্তিপ্রমোদ পুরী গোস্বী সুন্দর একটা টপিক্স বললেন হরিকথা বলে দেখুন কালকে যে ঘটনা ঘটেছে তার দ্বারা ভগবান আমাদেরকে কি সুন্দর শিক্ষা দিলেন বলে কি শিক্ষা দিলেন বুঝতে পারল বুড়ি জলে পড়ে গেছে এটা তুলে দেওয়া হয়েছে এতে আবার কি শিক্ষা পেল সাধুরা বলে হ্যাঁ এইখানে একটা বিরাট শিক্ষা ভগবান দিলেন বলে কি বলে মাধব গোস্বী মহারাজ বলছেন আমার গুরু মহারাজ ছিলেন অসমদেব গুরুপা ভক্তিপ্রমোদ পুরী গোস্বী মহারাজ দেখুন ভগবানের কি বিধান প্রথম কথা হলো সাধুদের বদনাম হবে আমরা রয়েছি আমাদের এখানে এটা মারা গেল এই বদনাম ভগবান সহ্য করলেন না মরারই কথা ছিল কিন্তু বুড়ির আচ্ছা যাই হোক এখন বুড়িকে বাঁচিয়ে দিয়ে ভগবান সুন্দর শিক্ষা দিলেন কি মানে যাত্রার পার্টিগুলোকে এমন এমন জায়গায় টেন্ট করা হতো যেখানে অন্তত মিষ্টি জল কিছু পাওয়া যায় কেন জল ছাড়া চলবে কি রান্না হবে খাবে শৌচকর্ম করবে তাহলে এখানে মিষ্টি কুয়া ছিল তা এখন বলছেন মহারাজ এইখানে মিষ্টি জলের কুয়া আর এই জল বুড়ি নিতে গেছিল পড়ে গেছে আর সেইখানে একটা সাধুও জল দরকার বলে সেখানে গেছে আচ্ছা যদি ধরুন এটা বদ্ধ কুয়া হতো এই এই কুয়ার মধ্যে মিথেন গ্যাস থাকে মিথেন গ্যাস তলার মধ্যে পচে গেছে তো সেই কুয়া গ্রামের সব লোক জানে এটা এটা হচ্ছে বাতিল কুয়া এই বাতিল কুয়াতে কেউ যায় কি বাতিল কুয়া থেকে গ্রামের প্রান্তরে পড়ে থাকে বাতিল বাতিল কুয়ার কাছে কেউ যায় না হ্যাঁ, বাতিল কুয়া কি যাবে বিরাট বিরাট ব্রজমণ্ডলে আমরা যখন সূর্যকুণ্ডে বিরাট বিরাট কুয়া বিভৎস কুয়া সে মানে কুয়া যদি কেউ পড়ে যাওয়া হয় একসঙ্গে পঞ্চাশ জন লোক চারিদিকে বসে কাজ করতে পারবে এত বড় বড় কুয়া সেই জলই সব করতে হবে এখন প্রশ্ন হলো যদি ওটা ধরুন ওটা যদি অকেজু কুয়া হতো মহারাজ বলছি যদি ওটা অকেজু কুয়া হতো ওখানে মিষ্টি জল পাওয়া যায় না বাতিল কুয়া তাহলে ওইখানে যদি বুড়ি এখন পড়ে থাকতো তাহলে কি কোনো সাধু জল নিতে যেত হলো ওটা বাতিল কুয়া ওখানে যায় না তাহলে ওই বুড়ির উদ্ধার সম্ভব হতো না এখন এইখানে যেহেতু মিষ্টি জল পাওয়া যায় সেহেতু সাধু গেছে ঘটনা ক্রমে তাকে বাঁচিয়ে দিয়েছে সেরকম যে সংসারে সাধুগুরু সময় আনুকূল্য হয় আদর হয় সেখানেই সাধুরা যায় যেখানে তাড়িয়ে দেয় ও যায় না তাহলে সেই সংসার অন্ধকূপ সদৃশ্য সেখানে কেউ যদি কষ্ট পায় স্বামী মারা গেছে কোনো বিপদ হয়েছে অসুখ বিসুখ ভাতি তত্ত্বজ্ঞান দেওয়ার মতো কোনো ব্যক্তি যায় না তারা খায় দায় আর পচে পড়ে থাকে বোঝা গেল কি বাবা তাহলে ভগবান এই ছোট এই ঘটনাটার দ্বারা কি সুন্দর শিক্ষা দিলেন নারজি মহারাজ বলছেন হিরণ্যকশিবু নারদজি মহারাজ বলছেন হিরণ্যকশিপু রেগে একেবারে আগুন হয়ে গেছে এত রেগে গেছেন যে বলছেন এই গুরুকুলের দুই ছেলেকে বলছেন যে গুরুপুত্রদ্বয়কে কি শিক্ষা দিয়েছেন আমা আমার আমার এই ছেলে আমার এই ছেলেটাকে যাতে এই ধরনের কথা শ্রুত্যা বলছেন শ্রুত্যা পুত্র গির দৈত্য পরপক্ষ সমাহিতাহা বিষ্ণুর কথা বলছে দেখে রেগে আগুন হয়ে গেল যাহাস বুদ্ধের বালা নাম বিদ্যাতে পরবুদ্ধিবি একটা বাচ্চা তার কোনো জ্ঞান নাই অপরের বুদ্ধির দ্বারা এর বুদ্ধির ভেদ করে দিল বুদ্ধি ভেদ হয়ে গেছে তাই জন্য সে কোথায় আমাদের কথা অসুরকুলের ছেলে সে আমার ছেলে কোথায় বিষ্ণুর কথা বলবে কোথায় উল্টোপাল্টা কথা বলছে কোথায় আমার আমাদের কথা বলবে বিষ্ণুর কথা বলছে এইভাবে হিরণ্যকশিপু রেগে মেগে একেবারে বলে যাও ছেলেকে ভালো করে শিক্ষা দিয়ে নিয়ে এসো আবাস তাকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কথা বললেন বলে এত সমস্ত রেগে গেছেন কুলাঙ্গার এই ছেলে কোথা থেকে এরকম ছিগল বেতনিয়ায় ওকে পেটাবো আমি যাই হোক কোনো মতে শান্ত আবার পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পরেতে আবার তাকে তার গুরু দয় গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমরা তো এসব শিক্ষা দিই নাই কোথা থেকে তুমি পেলে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছেন যাই হোক অনেক কিছু প্রশ্ন করলেন করার পরে আবার তাকে কিছুদিন পরে ভালো শিক্ষা দিয়ে আবার তাকে আবার সেই গুরুগৃহে আবার সেই গুরুগৃহ থেকে আবার সেই হিরণ্যকশিপুর কাছে নিয়ে যাওয়া হয়েছে হিরণ্যকশিপু আবার তাকে কোলে নিয়েছেন আরপ্যম অঙ্কম অবঘ্রায় মূর্ধনী অশ্রুকলাম্বুবি অশ্রুকলা ফেলে জলে আর বিকশিত বদনায়বের মুখ হেসে বললেন বলছেন কি করলেন আবার প্রশ্ন করলেন প্রশ্ন করছেন প্রহ্লাদ অনুচ্চতাম তা তো স্বাধীতম স্বাধিতম কিঞ্চিত উত্তমম তোমার নিজেদের অনেক কিছু শিখলে পড়াশোনা করেছো তো কালে নৈতাবতায়ুষ্মন যদ অশিক্ষত গুরুর ভবান গুরুর কাছ থেকে তুমি যা শিখেছ সেরকম ধরনের কিছু ভালো শিক্ষা আমাকে শোনাও তো দেখি এই কথা বললেন প্রহ্লাদ মহারাজ চিন্তা করলেন আমি সত্যতে প্রতিষ্ঠিত আমাকে যখন বলেছেন গুরু গুরুর কাছে কি শিখেছ কি শিখেছ সেটা বলো প্রহ্লাদ মহারাজ চিন্তা করলেন যে সব শিক্ষাগুলো এই যে ষণ্ড এবং অমর্ক অমর্ক যে আমাকে দিচ্ছে এরা তো বাস্তবে গুরু নয় যে বৈষ্ণব সেই গুরু এছাড়া কেউ গুরু হয় না তো এরা শিক্ষা যা দিয়েছে সেই শিক্ষাটা উনি বললেন না উনি চিন্তা করলেন আমার বাস্তবিক গুরু তো নারজি মহারাজ নারজি মহারাজ থেকে আমি যা শিখেছি সেটি বলবো কেন আমাকে আমি সত্যতে বলছি আমাকে ওই যে গুরুর কাছে যা শিখেছো তো গুরু বলতে আমি নারদজিকে জানি এরা তো বাস্তবিক গুরু নয় তখন বলতে আরম্ভ করলে প্রহ্লাদ প্রহ্লাদে বা চিৎকার করে বলতে আরম্ভ সুন্দরভাবে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়েত ভগবতী অধ্যা তন্মন্দে অধিতমোত্তম পিতাকে বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম এই সব নববিধা ভক্তি সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর বিষ্ণুর চরণে যদি কৃত হয় করা হয় তাকে আমরা আমি মনে করি এইটা হচ্ছে অধিতম উত্তমম যত অধ্যায়ন আছে তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা এটা হবে এরকমভাবে যখন বললেন তখন হিরণ্যকশিপুতে একেবারে আরও অবাক হয়ে গেল আরে আবার সেই একই কথা বলছেন রেগে আগুন হয়ে কি করলেন গুরুপুত্র এবার সে রেগে গিয়া মানে গুরুপুত্রগুলোকে গালাগাল দিতে আরম্ভ করলে কি করেছ ব্রহ্মবন্ধু কি মেতত্বে বিপক্ষম শ্রেয়তা অসতা অসতাম গ্রাহিত বালো মমান মম অনাদৃত দুর্মতে আমাকে অনাদর করে তোমরা কি শিক্ষা দিয়েছ অসার অসার শিক্ষা দিয়েছ কি শিক্ষা দিলে এই ছেলেকে গুরুপুত্র বলছে বিশ্বাস কাঁপতে আরম্ভ করেছেন গুরুপুত্র কাঁপতে আরম্ভ করেছে এক্ষুনি তো কেটে ফেলবে এ তো অসুর রেগে এক্ষুনি কাটারি চালিয়ে দেবে গলা কাঁপতে কাঁপতে বলছে বিশ্বাস করুন রাজন আমরা শেখাইনি আমরা শেখাইনি আমরা শেখাইনি সব নমত প্রণীতম না পরপ্রণীতম আপনি যে বলছেন অন্য কেউ শিক্ষা দেবে অন্য কি করে শিক্ষা দেবে আমরা যেখানে ছেলেপেলেগুলোকে রাখি সেখানে অন্য বাইরের কেউ আসতেই পারে না নমত প্রণীতম না পরপ্রণীতম সুত বদতি এস তবেন্দ্র শত্র নৈসর্গিকীয়ম মতিরস্ব রাজন নিজচ্ছমন্যু কদদাস মান আমাদেরকে এরকম জঘন্য কথা বলবেন না আমরা বিশ্বাস করুন আমরা এসব শিক্ষা দিই নাই আর আমাদের ওখানে যে অন্য লোক লুকিয়ে চলে গিয়ে ওইসব শিক্ষা দেবে তারও কোনো সম্ভাবনা নেই ন মত প্রণীতম ন পরপ্রণীতম সুতো আপনার যে ছেলে বদতি এস এইসব কথাগুলো বলছে তবেন্দ্র শত্রু আপনার শত্রুর কথা বলছে এটা নৈসর্গিক ইয়ম মতিরস্বরাজন এর নৈসর্গিক জন্ম থেকে এর এরকম হত তাকেও না হ্যাঁ নৈসর্গিক ইয়ম মতিরস্বরাজন এর জন্ম থেকে এর ভাব এরকম জন্ম থেকে এর বুদ্ধি এরকম রাজা বললেন তা কি করে হয় বলে হ্যাঁ আমাদের প্রতি ফলে এরকম ক্রোধ দেখাবেন না আপনার রাগ সংবরণ করুন এইভাবে নারদজি বলছেন গুরু নৈব প্রতিপক্ত ভূয় আহাসুর সুতম নচে গুরুমুখিয়াম তে কুত অভদ্রা সতীমতি প্রহ্লাদকে বলছে এই যদি গুরুদ্বয় বলছে তোকে এইসব শেখায়নি কোথা থেকে এইসব শিক্ষা পেলি বল এই গুরুরা বলছেন যে এসব শিক্ষা দেখাননি কোথা থেকে এসব শিক্ষা পেলি তুই হ্যাঁ প্রহ্লাদ মা হাত জোর প্রহ্লাদ মা দিয়ে কোনো টেনশন নেই স্মার্ট একদম মোতির কৃষ্ণে পরতো সতোভা মিথো বিপদে তো গৃহ ব্রতানম আদান্ত গভীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানম मोतीर्न कृष्णे परतो शतो বা অসুররাজকে বলছেন অসুররাজ হরিভক্তি অত সোজা নয় মতির্ণ কৃষ্ণে পরত শতবা নিজের ইচ্ছায় বা জগতের বাইরের কোনো লোক এসে আমাকে ভক্তি দিয়ে অত সোজা নয় মতির্ণ কৃষ্ণে পরত শতবা কেউ বাইরের লোক দিয়ে দেবে এ হবে না মিথ বিপদে গৃহ বিশেষ করে যারা গৃহব্যত বিশেষ করে যারা গৃহব্যত ধর্মেতে অবস্থিত তারা খায় দেয় আর নরকে যায় এই তাদের চিন্তা গৃহব্রত যাদের যারা গৃহেত রয়েছেন যাদের গৃহব্রতটা গ্রহণ করেন নাই যারা হরিব্রত গ্রহণ করে রয়েছেন তাদের কথা আমি বলছিলাম বলছেন মিথ অভিপদ মিথ অভিপদ্যে তো গৃহব্রতানম অদান্ত গভীর বিশতাম তমিশ্রম তারা অদান্ত তাদের ইন্দ্রিয় এবং মন নিজের বশীভূত নয় তারা সংসারে থেকে খালি নরকের কাজই করে এবং নরকে চলে যায় কখনো কখনো কিছু মঙ্গল কাজ করে অদান্ত গভীর বিষতম তমিশ্রম আস্তে আস্তে তারা তমতে নাবদে নাবদে তমসা অন্ধকারে চলে যায় তারা পুনঃ পুনঃ চর্বিত চর্বানান পুনঃ পুনঃ চিবিয়ে ফেলা জিনিসগুলো সেটাকে আবার চিবোচ্ছে প্রহ্লাদ মহারাজের উদাহরণটা বোঝবার বিষয় খুব কবিরভাবে একটা কুকুর দীর্ঘদিন ধরে কোনো খাওয়া পায়নি বেশ বেশ কয়েকদিন যেখানে যা পায় তো খায় পায়নি খাওয়া সে ঘুরতে ঘুরতে একটা শুকনো হাড় পেয়েছে অনেক দিনে গরুর হাড় না কিসের হাড় এটা নিয়ে গিয়ে গাছের তলায় বসে আই আই করে চিবচ্ছে কুকুরের কুকুরের এই হাড়টাকে চিবচ্ছে এখন চিবোতে চিবোতে ওর গাল গাল শুকনো হাড় এখন কবেকার হাড় কে জানে গালটা ছিঁড়ে গেছে ওই হাড়ের খোঁচা লেগে সে খাচ্ছে আর বলছে বাহ কত আরাম লাগছে কেন নিজের মুখে রক্ত গাল চিড়ে গিয়ে ভেতরে যাচ্ছে আর ও বলছে বাহ ভালোই টেস্ট যত ভালো লাগছে দু হাত দিয়ে এরম ধরছে আর আবার ভালো করে আরও খাচ্ছে এই করতে করতে কুকুরটা ওই হাড়ের পেছনে যদি সারাদিন কাটিয়ে দিচ্ছে সেরকম সাংসারিক জীব যে সুখগুলো সাংসারিক সুখ সেই সুখগুলো তারা করে নিয়েছে তারপরেও বলছে আরও সুখ চাই এই চেবানো সুখগুলোকে আবার চিবোচ্ছে ওই কুকুর যেমন চিবিয়েছে প্রহ্লাদ যে পুনঃ পুনঃ চর্বিত চরবানানম চিবিয়ে ফেলা জিনিসকে সজনে একবার সজনে চিবিয়ে ফেললে পরে ফেলে দিলে আর থেকে রস বেরোয় হয় না এইভাবে গৃহব্রত ধর্মর ব্যক্তি যারা আছে তাদের কোনোদিনই এই আপনি বলছেন কোথা থেকে পেলে আপনি বলছেন তো কোথা থেকে এসব পেলে আরে মতির না কৃষ্ণে পারত শতবা মিথ বিপদে গৃহপতানাম অদান্ত গভীর বিশতম তমিশ্বম পুনঃ পুনঃ চর্বিত চর্বানাম তারপর বলছেন নতে বিদু স্বার্থ গতিম হে বিষ্ণু দূরাশয়াজে বহিরর্থমান অন্ধায়থান্ধৈরূপনীয়মানম তেয়োপি সচতান্তমূর্ধাম নিবাধ্যা নতে বিদু স্বার্থ গোতিমিহি বিষ্ণু দুরাশয়াজে মানিন বহিরর্থমানিন অন্ধায়থন্ধই রূপনীয়মানম অন্ধায়থন্ধি রূপনীয়মানম স্তেয়পি সিচতান্ত মরুদম নিবাধ্যা আপনি বলছেন কোথা থেকে পেলেন এই যে গুরুদ্বয় এরা তোকে বলেনি তো কোথা থেকে পেলি আর এই গুরুদ্বয় কোথা থেকে বলবে এরা তো নিজেরাই অন্ধ এই যে দুজন গুরু যার কাছে আমাকে শিক্ষার জন্য পাইছে ন তে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয়া যে বহিরার্থ মানি দুরাশয়া আমি আগে বলেছি মনোরথে ন সত ধাবত বহি হরৌ অভক্তস্য কুতো মহৎগুণা মনোরথে ন সত ধাবত বহি বলেছিলাম মনোরথে বসে লোক কোনো জায়গায় চলে যাবে যে কোনো কিছু চলে যেতে পারে নোংরা জায়গায় চলে গেল মনোরথে বসে মনের রথ আছে ট্যাক্স লাগে না ভাড়া লাগে না টুক করে চলে গেল সেখানে বলছেন মনোরথে বসে যে কোনো জায়গায় যাওয়া যায় আর এরা এই যে গুরুদ্বয় তাদের কথা বলছেন না জগতের কাছ থেকে শিখেছি আমি এসব দুরাশয়া যে বহিরর্থ মানিন দুরাশয়া যে বহিরর্থ মানিন এরা তো বহিরর্থ মানি এদের ইন্দ্রিয়গ্রাম এবং মন পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং মন একাদশ ইন্দ্রিয় সব বাইরের দিকে ছুটছে বহির বিষয়ে পাঞ্চাল পাঞ্চাল ক্ষেত্রে এরা বাইরের দিকে ছুটছে হবে যে অন্তর্মুখী কোনো দৃষ্টি নেই যে অন্তর্মুখী এদের দৃষ্টি করে একটু চুপচাপ বসি অন্তরে কি হয়েছে কিছু ভাই পাঞ্চাল দেশে ঘুরে বেড়াচ্ছে শব্দ স্পর্শ রূপরস গন্ধ আর এরা অন্ধ আপনার এরা বাস্তবিক চোখ আছে বলে মনে হচ্ছে না এ দুটো চোখ এ দুটো চোখ দিয়ে কি দেখা যায় এ দুটো চোখ দিয়ে কি দেখা যায় ওই জন্য প্রহ্লাদ হচ্ছে অন্ধা যথান্ধই একটা অন্ধ একজন অন্ধ ব্যক্তি যদি আরেক অন্ধ ব্যক্তিকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে বেরোন তাহলে সমূহ বিপদ একে তো নিজে দেখতে পায় না আর আরেক অন্ধ ব্যক্তিকে নিয়ে বেড়াতে বেরোলো তো পড়বে হুমড়ি খেয়ে পড়বে কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট তাহলে অন্ধা যথেন্দ্র রূপনীয় তেও তেয়পি শ্রীচতান্ত মরুদামনি এরা তো বদা এরা হচ্ছে মায়ার প্রভাবে এমনভাবে এদেরকে আষ্টে বিষ্টে বেঁধে রেখেছে মায়াদেবী মায়ার ত্রিগুণ এরা অন্ধ এদের দ্বারা আমি এসব শিক্ষা পেয়েছি আপনি ভাবলেন কি করে তারপর শেষ উত্তর দিচ্ছেন নৈশাং মতিস্তাবৎ উরুক্রমাঙ্গিং স্পেশতি অনর্থ অপগম যদর্থ মহি অসাম পাদ রজৌবিশেখম নিষ্কিঞ্চনানম নভৃণীতু জগৎ এবার হিরণ্যকশিপু উত্তর দিচ্ছেন নৈশাংমতি স্তাবদুরু ক্রমাঙ্গিং স্পৃশাত্তনার্থাপগম যদর্থ মহি অসাম পাদ রজৌবিশেখম নিষ্কিঞ্চনানম নবৃণীত যাবৎ ন এষাংমতি আপনি আমাকে বলছেন যে এই তোর মতি এদিকে গেল কি করে জেনে রাখুন ন এইশাং মতি এই যে বুদ্ধিটা দেখছেন মতি নৈশাং মতি স্তাবদ উরুক্রমাঙ্গিন স্পেশি হে সুরবর্জ ততক্ষণ পর্যন্ত মানুষের এই যে বুদ্ধি বিবেক ভগবানের চরণকে স্পর্শ করে না নৈশাং মতি স্তাবদ উরুক্রমাঙ্গিন স্পৃশতি উরুক্রম মানে ভগবান ভগবানের চরণ কমলকে স্পর্শ করতে পারে না অনর্থ অপগমর আমার ভেতরে অনর্থগুলোকে দূরীকরণের জন্য যে মেডিসিন আছে জগতের এই যে বদ্ধজীবগুলোর জগতের এই যে বদ্ধজীবগণের যে দূষিত বুদ্ধি অনর্থ এই অনর্থগুলোকে দূরীকরণের জন্য যে মহা ঔষধি পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের চরণরজ এই পরমাংশ গুরু বৈষ্ণবের চরণরজ যতক্ষণ আপনার মাথায় কাউ না পড়ে তার বুদ্ধি কখনো শুদ্ধ হয় না নৈশাং মতি স্তাবদুরুক্রমাঘ্রিং স্পৃশ্যতনর্থাপগম যদর্থ মহীয়সাংপাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম নবৃণীত যাবৎ যতক্ষণ এই মহীয়সাম মহৎ ব্যক্তিগণের পাদরজ অভি পাদরা যে পায়ের ধুলিতে যতক্ষণ অভিষেক না হচ্ছে স্নান না করছো নিষ্কিঞ্চন ব্যক্তিদের চরণ ধুই যতক্ষণ অভিযুক্ত না হচ্ছে ততক্ষণ তাদের চরণরাণী কবৃণীতে বরণ না করছো ধুলি নিয়ে মাথায় না ততক্ষণ বুদ্ধিশুদ্ধ হওয়ার কোনো রাস্তা নেই এইভাবে হিরণ্যকশিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে চিন্তা করছেন কি করবেন এবার ছেলেটাকে কি করবেন এই ছেলেটাকে বিভৎস ভাবে এবার সে তর্জন গর্জন করছে অসুরকুরের কুলাঙ্গার এটা যেমন ক্যান্সার হলে পরে পচন ধরলে পরে আঙুলটাতে ক্যান্সার ধরেছে সে আঙুলটাকে রেখে দিয়ে কোনো যত্ন করে লাভ হবে বুদ্ধিমানের কাজ যদি যে অংশটাতে ক্যান্সার হবে পছন্দ ধরবে সে অঙ্গটাকে বাদ দাও ওটাকে না আমার অঙ্গ থাক এটা হবে না হিরণ্যকশি বলছেন যে অঙ্গেতে পচন ধরেছে সে অঙ্গটাকে কেটে বাদ দিতে হয় সে অঙ্গটা রেখে দিলে বাকি সব অঙ্গ নষ্ট হয়ে যাবে এ অসুর কুলে কুলাঙ্গা এ প্রহ্লাদ কোথা থেকে এসব শিখলো এ মারো কাটো সব ওষুধদেরকে বলছে সুল দিয়ে মারো কাটো ছিন্দি ভিন্দি ইতিবাদিনে সব চিৎকার করে আসছে মারো ওকে মেরে উড়িয়ে দাও প্রহ্লাদ মহারাজের কিছুই বিকার নেই আর মারতে আসছে অসুর গলেরাম সু সুল চালাচ্ছে এরম সুল চালাচ্ছে শরীরে সুল লাগছে না দেখছে সুল এখান দিয়ে এখানে বেরিয়ে প্রহ্লাদ মহারাজ বসে রয়েছে আনন্দ প্রহ্লাদ মহারাজ তো কোনো দেহ নয় সূক্ষ্ম আত্মা দেখতে মনে হচ্ছে দেহ কিছুই করতে পারছে না প্রহ্লাদ মহারাজকে বলছে একে বিষ বিষ দাও বিষ কালকুট বিষ খাইয়ে মেরে ফেলো এই ছেলে দরকার নেই আমার কি করবো এই ছেলে দিয়ে এই ছেলে দিয়ে কি হবে মেরে ফেলো কালকুট বিষ দিল ধরে নিয়ে গিয়ে কালকুট বিষ কিছু করতে পারলো না পাহাড়ের ওপর থেকে জঙ্গলে ফেলে সমুদ্রে ফেলে দাও অবপাতন বলা হয় ওপর থেকে ওকে ফেলে একবারে ওখান থেকে জোর করে ফেলে দাও পাহাড়ের শৃঙ্গ থেকে একেবারে সমুদ্রের মধ্যে তাও দিল কিছু হলো না পাহাড়ের গুফাতে ঢুকিয়ে দাও ঢুকিয়ে পাথর চাপা দিয়ে দাও নিঃশ্বাস বন্ধ মরে যাক সেটাও করলো কিছুই হলো না কী রে বাবা এত অত্যাচার করেছে লাস্টে হরিকাকে বলল তার বোনকে এই তুই তো আগুনের থেকে তুই কৃপা পেয়েছিস তা আগুন তোকে পোড়ায় না এক কাজ কর আগুন জেলে দিচ্ছি তুই আমার ছেলেটাকে নিয়ে বস এবার হচ্ছে আগুন জেলে দিচ্ছি তুই বেঁচে থাকবি আগুন পুড়িয়ে দেবে ওকে ভালোই হলো এবার এই পরিচালনা করে বিবেচনা করে হরিকাকে নিয়ে প্রহ্লাদ হরিকা প্রহ্লাদকে নিয়ে বসে বলল চারিদিকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এর ফলে কি হলো উল্টো হয়ে গেল আগুন গেল রেগে আগুন বললে এটা মহাভাগবত বেটা তোকে আমি এই জন্য আশীর্বাদ দিয়েছিলাম যে তোকে পড়াবো না এবার তোকেই পড়াবো বেটা বলে এবার ওকে পড়ালো পড়লার আগুনের মৃত্যু থেকে এরম বেরিয়ে চলে সপ্পনা রাজার তো মাথা খারাপ এ কি এমন ব্যাপার এ দৈব ব্যাপার আছে একে মারা যাচ্ছে না পাঁচ বছর ছেলে একটা থাপ্পড় দিলে মরে যায় একে এত কিছু করে মারতে পারছি না তখন হিরণ্যকুজ ভীত হয়ে গেল নিশ্চয়ই কিছু ব্যাপার আছে এমন একটা ব্যাপার আছে নিয়ে মরছে না কেন বুঝতে পারছি না এই করে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ল কি করা যায় হায় হায় হায় এদিকে এ প্রসঙ্গটাকে গড়াচ্ছে এর মধ্যে আমার মধ্যিখানে একটা প্রসঙ্গ বাকি রয়ে গেছে এটা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ যখন গুরুকুলে থাকতেন গুরুকুলে যখন শিক্ষকগণ অন্য অন্য কাজে চলে যেতেন তখন তারা পাঠশালার ভেতরেই থাকতো বাইরে যেত না পাঠশালার অন্যান্য ছেলেগুলো ছেলেগুলো প্রহ্লাদ মহারাজকে ঘিরে বসে পড়তো বলতে বলছে প্রহ্লাদ বন্ধু তুমি কোথা থেকে এইসবগুলো শিখেছো ভালো ভালো কথা বলো তুমি শোনা শুনতে খুব ভালো লাগে কোথা থেকে শিখেছো এগুলো আমাদের একটু বলো তখন সেখানে প্রহ্লাদ মহারাজ এবার তাদেরকে ছোট ছোট বালকগুলো সব ছোট ছোট বালক এবার তাদেরকে ওইসব শিক্ষা দিতেন সুন্দর শিক্ষা শিক্ষা দিয়ে বলতেন প্রহ্লাদ উবাচ প্রহ্লাদ বলছেন হে বালকগণ আমার বন্ধুগণ শোনো কৌমার আচেত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ দুর্লভম মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থদম হে বালকগণ বন্ধুগণ শোনো মানুষ জীবন অত্যন্ত সুদুর্লভ বহু সৌভাগ্যক্রমে মানুষের মানুষ যদি পাওয়া যায় আর তার উপর কখন চলে যাবে তার ঠিক নেই সুদুর্লভ আর তার জন্য শাস্ত্র বলছে অত্যন্ত কৌমার বয়স যখন বাচ্চা চার পাঁচ বছর বয়স তখন থেকেই ভক্তি শুরু করে দিতে হয় ভক্তি শুরু না করলে হবে না আর জড়জগতের যেসব সুখের ইন্দ্রিয় সুখের বিষয়গুলো নিয়ে রয়েছ জড় ইন্দ্রিয়ের ভোগ সেগুলো দেখো যে কোনো জনিতেই পাওয়া যায় সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগেন নাম সর্বত্র লভ্যতে দৈবাদ যথা দুঃখম অযত্নতা তোমরা বলো বালকগুলোকে বলছে বালকগুলোকে তোমরা বলো তোমরা কেউ দুঃখ চাও বললো না আমরা চাই তাহলে দুঃখ আসে কেন শরীর খারাপ হয় রোগ হয় কত কিছু না হ্যাঁ, তাই তো বলে সুখ দুঃখ তো কেউ চায় না আসে কেন ওই যে বলছে দেখো এই যে যেটাকে সুখ দুঃখ বলো যেটাকে সুখ বলো তোমরা সুখ পাওয়ার জন্য ব্যস্ত হও সে সুখম ইন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে যে কোনো পশু জন্মে যাবে সেখানেও এক ধরনের ভোগ আছে মানুষ জন্মে আর অন্য রকমের ভোগ ভোগ সব জন্মে আছে কাজে এই ভোগেতে ব্যস্ত হয়ে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না তাহলে কি করবো বলো তো বলে দেখো যখন বাচ্চা ছেলে জন্মায় জন্মার পর তারপর মায়ের দুধ খেয়ে খেয়ে বড়ো হয় তারপর কমে কমে খেলতে শেখে খেলে ধুলে সময় কাটায় দ আট দশ বছর তারপর পড়া শুরু হয় ভালো করে পড়া হ হ হ হ করে পড়া শুরু করলো পড়া হওয়ার পরে একটুখানি যুবা করলো তারপর আরও হায়ার এডুকেশন যায় আবার রোজগার রোজগার করে নিয়ে আয় টাকা পয়সা নিয়ে এই সব শুরু হয় এই জন্য আমাদের এই প্রহ্লাদ মহারাজ এই যে ব্যাখ্যাগুলো এটা আমাদের ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর বলেছেন বালক হইয়া খেলিনু বালক সমে কমেদিনে কমেদিনে দিনে বালক হইয়া খেলিনু বালক সমে এইভাবে আস্তে আস্তে কীর্তন করেছেন করে বলছেন তারপরে পাঠ পড়ি অহরহ তারপর বলছে বড় হলাম বড় অন্য অন্য কাজ পড়ে গেল দায়িত্ব পড়ে গেল ব্যাস সংসারের হ্যাঁ এবার বলছেন লাভ লা হইল কিছু ঘটিল জঞ্জার কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বৃথা দিন যায় এইভাবে কীর্তন লিখেছে প্রহ্লাদ মহারাজ সেইগুলো সব বর্ণনা করলেন বলে দেখো সংসারের লোকগুলো বন্ধুগুলোকে বলছেন দেখো ছোট ছোট ছেলেগুলোকে দেখো মানুষগুলো কীরকম আস্তে আস্তে বড় হয় মা বাবা বড় করে শিক্ষা দীক্ষা লাভ করলো কি শিক্ষা লাভ করলো জড়জগতে ভক্তি তো লাভ করলো না তারপর কি করে বাবা দেখো কি করে ভাই বলছে তারপর আবার বিবাহ হয় বিবাহ হলে বা স্ত্রীর সঙ্গে ভালোবাসা হয় তারপর কথাবার্তা হয় আর তারপরে আস্তে আস্তে আবার সন্তান হয় আরও বেশি জলা আবার বেশি বন্ধন হয়ে গেল সেখানে এই জন্য প্রহ্লাদ মারা সুন্দর সে উদাহরণ দিয়ে বলছেন বলছেন কথম প্রিয়ায়া অনুকম্পিতায়া সংযম রহস্যম রুচিরাংশ মন্ত্রান বলছেন সুহিত সুতৎ স্নেহ শীত শিশুনান কলাক্ষরানাম অনুরক্ত চিত্ত বলছে সুহিৎসু তৎস্নেহ স্নেহশীত স্নেহশীত শিশুনাম কলাক্ষরানাম অনুরক্ত চিত্ত ওই যে সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করছে এত পরিশ্রম সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে পরিশ্রম করলো স্ত্রী বলছে যা বাজার যাও শিগগিরি মনে নেই বাজার করনি কালকে কিছু নেই আমি রান্না করবো কি অফিসে সব সব করে দিল করে সেই সব করে আবার বলে কেরোসিন ফুরিয়ে গেছে গ্যাস ফুরিয়ে গেছে ছেলের ফিস জমা দাও এইসব নানা রকম ফিরিস্তি শুনে সে মাথা খারাপ কোনো মতে দুটো মুখে দিয়ে গেল এবার বাসেতে প্রচণ্ড ঝুলতে ঝুলতে যাচ্ছে বাঁদর ঝোলার মতো গিয়ে স্বস্তির অফিসে গিয়ে এবার বসলো বসে কোনো মতে চা জল খেয়ে বসে এবার অফিসের গোলামি করলো আবার সেই বাঁদরের মতো বাঁদুর ঝোলা আমার বলতে বাঁদুর ঝোলা বাদুর যেমন ঝুলে থাকে এলো যাওয়ার সময় ঝগড়া হয়ে গেছে স্ত্রীর সঙ্গে যাও এসব বলে অনেক কিছু ঝগড়াঝাঁটি হয়ে গেল হয়ে গেলে কি হবে আবার অফিস থেকে যখন ফিরলো তারপর যখন অফিস থেকে ফেলে বাচ্চাটা আওয়াজ পেয়ে বাবা বাবা করে যেই গেটের সামনে এলো ব্যাস কোলে নিয়ে একটা দু চারটে চুমু ব্যাস সব কষ্ট ভুলে গেল স্ত্রী ওগো এসে গেছো বসো বলে চা জলখাবার সব দিয়ে দিল সব কষ্ট চলে গেল বলে সংসারে আর কোনো কষ্ট নেই এবার সুখ তো এইভাবে প্রহ্লাদ মারা বলছেন কথং প্রিয়ায়া অনুকম্পিতায়া সংযম রহস্যম রুচিরাংশ মন্থান গোপনে বসে বসে সুন্দর নিজেদের মধ্যে পরামর্শ কত ছোট ছোট কথা বলে কত আনন্দের কথা এইসব বলে এবার বন্ধন হয় এইভাবে ওরা বুঝতে পারে না যে আস্তে আস্তে কি কর কী করছে উপস্থ জিউহা এবার সমস্ত গান আস্তে আস্তে বন্ধন দশায় যাচ্ছে হে বালকগণ শোনো ভালো কথা আমি বলছি শোনো শুনলে মাজবে সেটা কি দেখো অচ্যুতকে ডাকো বলি অচ্যুতকে কোথায় পাবো অচ্যুতকে আমরা ডাকবো বলো অচ্যুত সব সোজা অচ্যুত সবার ভেতরে আছে অচ্যুত ভগবানকে আরাধনা করা সবচেয়ে সোজা কোনো বাইরের ফলমূল কোনো কিছু কিছু সব ভেতরেই বসে রয়েছে নহি অচ্যুতম প্রণয়ত ভাবায় আসো সুরাত্মজা অচ্যুতকে আরাধনা করা কষ্ট নয় বাইরে কিচ্ছু নয় বহবাস বহু কষ্টের কোনো দরকার নেই বলছে আত্মত্বাৎ সর্বভূতানাম সিদ্ধির তাঁত ইহ সর্বত বলছে আত্মা যখন সর্বভূতে থাকে পঞ্চভূত যেমন সর্বভূতের মধ্যে ঢুকে রয়েছে কেউ যেন দেখতে পারে না সেরকম হরি সর্বভূতে আছে কোথায় চাও তোমার ভেতরেও রয়েছে অনায়াসে খালি চোখ ভালো ভগবানকে ডাকো ভরজন হয়ে যাবে নয় হি অচ্যুতম প্রণয় বলছে প্রণয়ত ভবায় আসো সুরাত্মজা আত্মত্যাগ সর্বভূতানাম সিদ্ধিত্বাত ইহ সর্বত সমস্ত বস্তুতে হরিময় জগৎ যেখানে তোমার বিশ্বাস হবে সেখান থেকে প্রকট হবে না যেখানে তোমার বিশ্বাস থাকবে সেখান থেকে দেখবে বেরিয়ে পড়িয়ে পড়বে ভগবান তারপরে তো এইসব করার পর হিরণ্যকশিপু এবার ফেড আপ হয়ে গেছেন ছেলেটাকে কিছু সারা জগৎকে কাঁপিয়ে দিলাম চোদ্দ ভুবন কাঁপে আমার আর কোথাকার একটা ছেলে এলো পাঁচ বছরে তাকে আমি কোনো কিছু করতে পারছি না নিয়ে আসো ছেলেটাকে শুনি নিয়ে আসো সামনে আজকে হেস্ত নেস্ত হয়ে যাক ওরই একদিন কে আমারই একদিন যাও নিয়ে এসো ছেলেটাকে নিয়ে এলো এবার এসে বলছে এই হিরণ বলছে এই যাদেরকে অত্যাচার করতে বলেছিল অসুরগণ সব মেরেছিল কিছু করতে পারেনি এখন ফেড আপ তাকে বন্দি করে রেখেছিল আবার নিয়ে এসছে এই এত বড় বড় যে কথা বলিস হরি রক্ষা করবো হরি কোথায় হরি হরি কই সর্বত্র তিনি আছেন তিনি সর্বত্রই বিরাজমান আছেন রাগ বড় বড় কথা সর্বত্র বিরাজমান ছোট মুখে বড় কথা কোথায় বিরাজমান আছো কোথায় এখানে আছে এই স্তম্ভেতে বল স্তম্ভেতেও তিনি আছেন যেই কথা বলেছেন তখন কি বলছে যদি প্রমাণ করতে না পারিস তাহলে এই যে তরোয়াল দেখছিস এর সামনে আমি কেতে উড়িয়ে দেবো জস্তয়া মন্দ ভাগ্য বলছেন যস্তয়া মন্দ ভাগ্যক্ত মদন্ন জগদীশ্বর কাসৌ যদি স সর্বত্র কসমাত স্তম্ভে না দৃশ্যতে দৃশ্যতে তোর ভাগ্য কহ খারাপ হয়েছে জগদীশ্বর বলে আমাকে ছাড়াও জগতের কাকে তুই মানিস মদন্ন মদন্ন অন্য জগদীশ্বর তুই মানিস কাসৌ কোথায় সে যদি সর্বত্রই থাকে স্তম্ভতে কসমাত নদীর সাথে স্তম্ভতে দেখা যাচ্ছে না কেন বল সোহম বিকথ্য মানস্য শিরহ কায়াদ হরামিতে গোপায়েত হরিস্তাদ্য যস্তে শরণমিপ্সিতম গোপায় গোপয়তে হরিস্তাদ্য যস্তে শরণমিপ্সিতম যা স্মরণে তুই গেছিস যে বাঁচবে বাঁচাবে বলে বলা করছিস আজকে তোর গলা আমি এই কাটলাম বলে এই যে যা স্মরণে গেছে সে বাঁচাক দেখি বাঁচা কে আছে তোর বাঁচাক বলে প্রহ্লাদ মা এবার সঙ্গে সঙ্গে কী করলেন হিরণ্যকশিপু গিয়ে এবং দুরক্তৈর মুহুর অর্দ মুহুর অর্দয়ন রুষা সুতম মহাভাগবতম মহাসুর খরগম প্রজ্ঞ উৎপতিত বরাসনাথ স্তম্ভম সমষ্টি না সিংহাসন থেকে এক ঝাঁপ মেনে নাম নেবে একেবারে কি করলেন খর্গ নিয়ে নামলেন খর্গম প্রজ্ঞিজ উৎপতি বরাসনাথ স্তম্ভম ততারতি বলম সমষ্টি না এক তরল এক এরকম জোরে করে মা একবার বমাক্কা ধমাক্কা দিলেন একেবারে কোথায় স্তম্ভেতে স্তম্ভেতে হিরণ্যকশিপুর মতো ব্যক্তি যদি একটা যদি মক্কা মারে তাহলে সেটা যে ত্রিভুবনকে কাঁপিয়ে দেয় তা স্তম্ভের অবস্থাটা কী হয় ঝনঝন করে সব ফটিক ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আর তার মধ্যে হা হা হা হা করতে নৃসিংহ ভগবান কি জয়